জাবির রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন কোনো এক যুদ্ধে আমি রাসুল সাল্লাহ সাল্লাম এর সঙ্গে ছিলাম যখন আমরা ফিরে আসছিলাম আমি আমার ধীর গতিসম্পন্ন উঠকে দ্রুত হাঁকালাম তখন আমার পিছনে একজন আরোহী এসে মিলিত হলেন তাকিয়ে দেখলাম যে তিনি রাসুল সাল্লাহ সাল্লাম তিনি বললেন তোমার ব্যস্ততা কেন আমি বললাম আমি সদ্য বিয়ে করেছি তিনি বললেন কুমারী না পূর্ব বিবাহিতা বিয়ে করেছ আমি বললাম পূর্ব বিবাহিতা তিনি বললেন কুমারী করলে না কেন তুমি তার সঙ্গে আমোদ প্রমোদ করতে আর সেও তোমার সঙ্গে আমোদ প্রমোদ করত রাবি বলেন আমরা মদিনায় পৌঁছে নিজ নিজ বাড়িতে প্রবেশ করতে চাইলাম রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমরা অপেক্ষা করো পরে রাতে অর্থাৎ এশা নাগাদ ঘরে যাবে যাতে নারী তার অবিন্যস্ত চুল আশ্রয় নিতে পারে এবং প্রবাসী স্বামীর স্ত্রী খুর ব্যবহার করতে পারে রাবি বলেন আমাকে নির্ভরযোগ্য ব্যক্তি বলেছেন রাসুল সাল্লাহ সাল্লাম এ হাদিসে এও বলেছেন যে হে জাবির বুদ্ধিমত্তার পরিচয় দাও বুদ্ধিমত্তার পরিচয় দাও অর্থাৎ সন্তান কামনা করো